বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটিতে জন্ম আমার সোনার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটিতে জন্ম আমার সোনার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার শুনছেন কবি নাজমুল ইসলাম মকবুলের কথা আরিফ রব্বানির সরু ও কণ্ঠে বাংলাদেশের মাটি এই মাটিতে সারা বছর সোনার ফসল ফলে কত মজার মাস পাওয়া যায় হওয়ার নদীর জলে এই মাটিতে সারা বছর সোনার ফসল ফলে কত মজার মস্ত পাওয়া যায় হওয়ার নদীর জলে পাহাড় টিলা ঝর্ণা সাগর পাহাড় টিলা ঝর্ণা সাগর বিজ্ঞ পরিপাটি বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটিতে জন্ম আমার সোনার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটিতে জন্ম আমার সোনার চেয়ে খাটি এই মাটির ওই নিচে আছে তেল গেসের খনি বালি পাথর সোনার পাহিরা মুক্তামনি এই মাটির ওই নিচে আছে তেল গেসের খনি বালি পাথর সোনার পাহিরা মুক্তামনি সকল দেশের মাটির চেয়েও সকল দেশের মাটির ও সেরা আমার মাটি বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটিতে জন্ম আমার সোনার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটিতে জন্ম আমার সোনার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটিতে জন্ম আমার সোনার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটিতে জন্ম আমার সোনার ছেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটিতে জন্ম আমার সোনার চেয়ে খাটি